শোনোই পথে নামার ডাক এসেছে শোনোই পথে নামার ডাক এসেছে চল রে এবার চল জালিমের আর নহে দিন চল রে এবার জালিমের আর নহে দিন চল রে এবার ছিন্ন করি শোষণেরই পথ সোনই পথে নামার ডাক এসেছে শোনোই পথে নামার ডাক এসেছে চল রে এবার চল জালিমের আর নহে দিন চল রে এবার জালিমের আর নহে দিন চললে বার ছিন্ন করি শোষণের পথ শোনো ওই পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে জনতার কেটেছে দিন দুঃখের রাতের অন্ধকারে সুখের তো পাইনি নাগাল মরছে শুধু হাহাকারে জনতার কেটেছে দিন দুঃখের রাতে অন্ধকারে সুখের তো পাইনি নাগাল মরছে শুধু হাহাকারে তারাজ খেপছে ভীষণ ছিড়বে শোষণ বাঁধন তারাজ খেপছে ভীষণ ছিড়বে শোষণ বাঁধন সুখের প্রভাত আনবো এবার চল রে এবার চল কোন পথে নামার ডাক এসেছে কোন পথে নামার ডাক এসেছে চল রে এবার চল জালিমের আর নহে দিন চল রে এবার জালিমের আর নহে দিন চল রে এবার ছিন্ন করি শোষণেরই পথ শোনো ওই পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে জালিমের প্রতাপে দিনে দিনে পৃথিবীতে অনাহার হাহাকার বাড়ছে আহাহা শোষিত মানুষগুলো প্রভুর কাছে শুধু শান্তির পর সাজ চাইছে আহা আহাহা আহাহা দিতে হবে তাদের আজি সেই অধিকার ফিরায় ফিরায়ে সব মানুষের মুক্তির লক্ষ্যে বাধজোট গড় সবে একতা যারা পথে ঘাটে আছে পড়ে তাদেরকে নাও সাথে বলিষ্ঠ পায়ে ভাঙো জড়তা আজ ওই সব মানুষের মুক্তির লক্ষ্যে বাধজোট গড় সবে একতা যারা পথে ঘাটে আছে পড়ে তাদেরকে নাও সাথে বলিষ্ঠ পায়ে ভাঙো জড়তা আজ জালিমের রাজপথ ছিন্ন ভিন্ন করে দিতে হবে জনতার মুক্তি আজ জালিমের রাজপথ ছিন্ন ভিন্ন করে দিতে হবে জনতার মুক্তি আর নিতে হবে আমাদের অধিকার নিতে হবে আমাদের অধিকার নিতে হবে আমাদের অধিকার চাষি ওরে ভাই মুটে মাঝি মুটে মাঝি ওমর বাঁধো চলো রে জোরসে চলো জোরসে চলো জেলে চাষি ওরে ভাই মুটে মাঝি মুটে মাঝি ওমর বাঁধো চলো রে জোরসে চলো জোরসে চলো জেলে চাষি ওরে ভাই মুটে মাঝি মুটে মাঝি ওমর বাঁধো চলো রে জোরসে চলো জোরসে চলো জিহাদের ঝান্ডা উড়াও জিহাদের ঝান্ডা উড়াও জিহাদের ঝান্ডা উড়াও পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে চল রে এবার চল জালিমের আর নহে দিন চল রে এবার জালিমের আর নহে দিন চল রে এবার ছিন্ন করি শোষণেরই পথ শোনো ওই পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে শোনো ওই পথে নামার ডাক এসেছে